বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে ভয় করি না বুলেট বোমা কামান বাড়াই ফেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে ইতিহাসের বুকে দিলাম নতুন সূর্য জেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে ভয় করি না বুলেট বোমা কামান বাড়াই ফেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে ইতিহাসের বুকে দিলাম নতুন সূর্য জেলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সীমানার এই দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সীমানার এই দেশ এমন দেশের মতো দেশ পাওয়া কঠিন বেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সীমানার এই দেশ এমন দেশের মতো দেশ পাওয়া কঠিন বেশ এ যে শহীদ গাজীর দেশ এ যে পিরাউলিয়ার দেশ এ যে শহীদ গাজীর দেশ এ যে পিরাউলিয়ার দেশ বক্তিয়ারের দেশ এ যে শহীদ তিতুর দেশ শাহজালালের দেশ এ যে শাহপরাণের দেশ শাহজালালের দেশ এ যে শাহপরাণের দেশ ইরিসাকের দেশ ফজলুল করিমের দেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ মোরা মানি না কো পরাজয় নিঃসংশয় নির্ভয় মোরা মানি না কো পরাজয় নিঃসংশয় নির্ভয় মোরা মুক্ত বাধাহীন মোরা মুক্ত বাধাহীন মোরা নৈক পরাধীন এই দেশকে ভালোবাসি পড়তেও পারি ফাঁসি পারি ফাঁসি এক আল্লাহরে ভয় করি কারো তাবেদারি নাহি করি এক আল্লাহরে ভয় করি কারো তাবেদারি নাহি করি সত্যের পথে সংগ্রাম করে যায় অবিরাম মোরা দুর্জয় দুর্বার ভেঙে করি সব চুরমা রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ গড়েছি গড়েছি গড়েছি মোরা নতুন বাংলাদেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ গড়েছি গড়েছি গড়েছি মোরা নতুন বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মোদের প্রাণেও বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মোদের প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ হৃদয় বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ মোরা নির্ভীক সংগ্রামী সংকটে সংযমী মোরা নির্ভীক সংগ্রামী সংকটে সংযমী মোদের রক্ত টক বগে মোদের রক্ত টক বগে প্রতিশোধের নেশা জাগে মোরা গাহি বিপ্লবী গান করি জিহাদের আহ্বান মুক্তির জয় গানে ছুটি লড়াইয়ের ময়দানে মোরা মুক্তির জয় গানে ছুটি লড়াইয়ের ময়দানে মোরা হাকি হাক হাই ধরি মোরা হাকি হাক হাই ধরি বিদ্রোহে ফেটে পড়ি প্রতিবাদ করে যাই শুধু নেতা নয় নীতি চাই দেশকে ভালোবাসতে মোদের চেষ্টার নেই শেষ দেশকে ভালোবাসতে মোদের চেষ্টার নেই শেষ গর্ব মোরা গর্ব ইসলামের বাংলাদেশ দেশকে ভালোবাসতে মোদের চেষ্টার নেই শেষ গর্ব মোরা গর্ব ইসলামের বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মোদের প্রাণেও বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মোদের প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ হৃদয় বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে ভয় করি না বুলেট বোমা কামান বাড়াই ফেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে ইতিহাসের বুকে দিলাম নতুন সূর্য জেলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সীমানার এই দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সীমানার এই দেশ দেশের মতো দেশ পাওয়া কঠিন বেশ এ যে শহীদ গাজীর দেশ এ যে পিরাউলিয়ার দেশ এ যে শহীদ গাজীর দেশ এ যে পিরাউলিয়ার দেশ বক্তিয়ারের দেশ এ যে শহীদ তিতুর দেশ শাহজালালের দেশ এ যে শাহপরাণের দেশ শাহজালালের দেশ এ যে শাহপরাণের দেশ পীর সাকের দেশ ফজলুল করিমের দেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ